বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহি রহমতুল্লিল আলমিন ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন ওমং চবে আহম বি ইহসান ইলায়ুদ্দিন আমাবাদ প্রিয় দর্শকবৃন্দ পূর্বের অধিবেশনে দোয়া এর ফজিলত গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি এবং দোয়া কবুলের কতগুলি অন্যতম শর্ত রয়েছে যেই শর্তের আলোকে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই দোয়া কবুল করেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমরা এই অধিবেশনে এই দোয়া কবুল হওয়ার জন্যে আরও কতগুলি আদব রয়েছে কতগুলি শিষ্টাচার রয়েছে সেই আদবগুলি নিয়েই আমরা এ অধিবেশনে আলোচনা নিয়ে আসবো সে আদবগুলির মাঝে প্রথম আদব হলো আমরা বলতে পারি যে দোয়ার শুরুতেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা বর্ণনা করা এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর প্রিয় ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তার উপর সলাত সালাম পেশ করতে হবে এরপরেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমাদের মূল প্রার্থনার বিষয় সেটি তুলে ধরতে হবে এভাবে যদি দোয়া করি আশা করা যাবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন দোয়াকারের প্রতি সদয় হয়ে তার দোয়াকে কবুল করবেন তাই আমরা বলতে পারি যে দোয়া এর যে সমস্ত আদব রয়েছে সেগুলির মধ্যে একটি অন্যতম বিষয় তা হলো দোয়া এর শুরুতেই নিজের প্রার্থনার বিষয়টি তুলে না ধরে আগে আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা অতপর রসুল সাল্লাহ আলী হোসাল্লামের উপর সালাত সালাম পেশ করে সেই প্রার্থনার বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে উপস্থাপন করা এটি হলো দোয়ার একটি অন্যতম আদব দোয়ার দ্বিতীয় আদবে আমরা বলতে পারি হসনুদ্দমনি বিল্লাহি সুবাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি একটি ভালো ধারণা রাখা কারণ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি নিজেই বলছেন আনা ইন্দা আব্দি বি ও আনা মাহু হিনা ইয়াদ করুনি আনা ইন্দা আব্দি বি বান্দা আমাকে যে ধরনের ধারণা করে বান্দা আমাকে যে ধরনের মনে করে আমি সেই অনুযায়ী বান্দার সাথে রয়েছি আর বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তখন বান্দার সাথে থাকি অর্থাৎ বান্দার সেই স্মরণ আমি গ্রহণ করি বান্দার সেই আবেদন নিবেদন আমি গ্রহণ করি তাই দোয়া এর সময় আমাদের সব সময় স্বচ্ছ ধারণা থাকতে হবে সব সময় ভালো ধারণা থাকতে হবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর কাছে আমি দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার দোয়া কবুল করবেন এই ভালো ধারণা অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে থাকতে হবে কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করব। এ ধরনের দুর্বলতা কখনো থাকা উচিত নয় বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি একটি অগাধ বিশ্বাস ও আস্থা থাকা দরকার যে না আমি দোয়া করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার দোয়া কখনো ফিরিয়ে দেবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার দোয়া কবুল করবেন এ ধরনের আল্লাহর প্রতি একটি ধারণা ও আস্থা রাখা এটাও হলো দোয়ার একটি অন্যতম আদব ঠিক অন্যভাবে দোয়া এর আর কতগুলি আদব রয়েছে সেগুলি যখন আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করব দোয়া করার সময় নিজের অপরাধগুলিকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে উল্লেখ করা নিজের অপরাধগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে স্বীকার করা যে আল্লাহ আমি এই অপরাধ করেছি অতএব এই অপরাধগুলির ক্ষমাকারী তো একমাত্র আপনিই সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন এভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে নিজেদের অপরাধগুলিকে তুলে ধরা যেমন এ প্রসঙ্গে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইন আল্লাহ মিনাল আব্দি ইদাকাল আলা ইলাহা ইল্লা আংচা ইন্নি কাদালাম তু নফসি ফিরলি জোনবি ইন্না হোলা ফিরুদ্দোনবা ইল্লা আংচা কলা আব্দি আরফা আন্না লাহু রব্বান আকিব রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি বলছেন অর্থাৎ হাদিসে কুদ্সি যখন কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লা আংচা হে আল্লাহ আপনি ব্যতীত সত্যিকার আর কোনো মাবুদ নেই অতএব আমি নিজে বহু অপরাধ করেছি আমার সেই অপরাধগুলিকে আমি স্বীকার করছি আমার সেই অপরাধগুলির কথা আমি স্মরণ করছি অতএব আপনি আমাকে সেই অপরাধগুলি ক্ষমা করে দিন যখন এভাবে কোনো বান্দা আল্লাহ রাবুল আলমিনের কাছে নিজের অপরাধগুলিকে তুলে ধরে নিজের অপরাধগুলির কথা স্বীকার করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিন তখন সেই বান্দার দোয়া এর জবাবে বান্দার ডাকের জবাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে আব্দি আরফা আন্না রাব্বা আমার বান্দা সে জেনেছে সে বুঝেছে যে কি তার একজন রব রয়েছেন তিনি তাকে ক্ষমাও করতে পারেন এবং শাস্তিও দিতে পারেন সুতরাং এভাবে যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নিজের অপরাধকে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ রবুল্লা আলমিন তখন সেভাবে সেই দোয়াকে কবুল করেন তাই এটি একটি দোয়া এর অন্যতম আদব যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নিজের বিষয়গুলি অপরাধগুলি স্মরণ করে সেগুলি থেকে মার্জনা কামনা করা প্রিয় বন্ধুরা ঠিক তেমনইভাবে দোয়ার যেগুলি আদব রয়েছে সেগুলির মধ্যে আরও একটি অন্যতম আদব সেটি হচ্ছে আল্লাহ আজমুফিল মাস আল্লাহটি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে যে বিষয়টি আমি চাচ্ছি সে বিষয়টি খুব গুরুত্ব সহকারে খুব শক্তভাবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে সেটি আবেদন করা শক্তভাবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে সেটি প্রার্থনা করা কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাদেরকে কিছু দেওয়ার জন্য বাধ্য নন আল্লাহ আমাকে দিতেই হবে আমাদেরকে দিতেই হবে বা তিনি ক্ষমা করতেই হবে তাকে এমন কোনো বিষয় নয় বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন সেজন্য আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া এর আদব সেটি হচ্ছে যখন কোনো বিষয় আল্লাহর কাছে চাইব সেটি আল্লাহর কাছে খুব শক্তভাবে চাইতে হবে জোর করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চাইতে হবে এ প্রসঙ্গে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইদাদা আহাদুকুম ফালিয়া আজিমিল মাস আলা ওয়ালা ইয়াকুলান্না আল্লাহুম্মা ইং শিতা ফা আতি আল্লাহুম্মা ইং শিতা ফা আতিনি ফা ইন্নাহুলা মুস্তাকরে হালাহ রসুল সাল্লাহ আলী বলেন যখন তোমাদের কেউ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কেউ প্রার্থনা করে সেই জন্য তার চাওয়ার বিষয়টা বলিষ্ঠভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চায় খুব শক্তভাবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চায় কারণ কখনো এ ধরনের যেন না বলে হে আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে দেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে ক্ষমা করেন এভাবে যেন কেউ আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে না চায় কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন কাউকে দেওয়ার জন্য বাধ্য নন কাউকে ক্ষমা করার জন্য তিনি বাধ্য নন সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সেই চাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে জোর দিয়েই চাইতে হবে এটাই হলো নিয়ম প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে দোয়া এর আরও একটি আদব সেই বিষয়টি হল আদব তাহলেও যে বিষয়টি আমি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাচ্ছি সেই প্রার্থনার বিষয়টি শুধু একবারই নয় বরং সেটিকে বারংবার বা তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা তিনবারভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চাওয়া তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সে বিষয়টি সম্পর্কে আরও বেশি গুরুত্ব দেন যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মানসা আল জান্নাত সালাহিন কালাতিল জান্না আল্লাহ আদখিল জান্না যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তিনবার জান্নাত চাইবে সেই ব্যক্তির তিনবার চাওয়া দেখেই ও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আবেদন করবে যে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান অনুরূপভাবে ওমানিস্তার যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে জাহান্নামও আবেদন করবে যে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে আশ্রয় দান করুন জাহান্নাম থেকে মুক্তি দান করুন তাকে প্রিয় বন্ধুরা তাই দোয়া এর যে সমস্ত অন্যতম আদব রয়েছে সেই বিষয়গুলির একটির মধ্যে হলো আদাফসি যে দোয়া করবে সে সর্বপ্রথম নিজের অপরাধগুলি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে তুলে ধরবে এবং নিজের জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে আগে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে আগে প্রার্থনা করবে এরপর সে অন্যের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাইবে যেমন এই প্রসঙ্গে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি নিজেই কোরআনুল করিমে অনেকভাবে তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا হে আমাদের রব আমাদেরকে আগে ক্ষমা করুন রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান এবং ওই ভাইদেরকেও ক্ষমা করুন যারা ঈমানের সাথে বিদায় নিয়ে চলে গেছেন তাই আমরা এই আয়াত থেকে অনুরূপভাবে একাধিক আয়াত আল্লাহ রবুল্লা আলমিন আরেক আয়াতে বলছেন রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা ফিরলি হে আমাদের রব আমাকে ক্ষমা করুন এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন তাই দোয়া এর একটি আদব হলো সর্বপ্রথম নিজের জন্যই সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবে এরপর অন্যের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবে প্রিয় বন্ধুরা আমরা এ বিষয়টি আরও আলোচনা শুনবো আমরা এ পর্যায়ে বিরতি নিতে যাচ্ছি সামান্য ছোট্ট বিরতির পরে আবার আমরা এ বিষয় নিয়ে আলোচনা শুনব আসুন আমরা এখন বিরতিতে যাচ্ছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা আসুন আমরা ছোট্ট বিরতির পর আবার আমাদের আলোচ্য বিষয়ে আমরা ফিরে আসি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি ছিল আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যখন আমরা দোয়া করে থাকি এই দোয়া যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কবুল ও মঞ্জুর হয় এজন্য এ দোয়া এর কতগুলি আদব রয়েছে দোয়া এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য বা সেই আদব ও শিষ্টাচারগুলি আমরা আলোচনা করছিলাম আমরা যে বিষয়টিতে এসেছিলাম তা হলো দোয়া যখনই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে করব আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আমরা আল্লাহর কাছে চাইব সেই বিষয়গুলিকে শুধু একবার না বলা বরং বারংবার পুনরাবৃত্তি করা তিনবার করে সে বিষয়গুলি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাওয়া যদি তিনবার সেই বিষয়গুলি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চেয়ে থাকি আল্লাহ রাবুল্লাহ আলমিন ইনশা আল্লাহ সেই বিষয়টি তিনবার চাওয়ার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটিকে কবুল করে থাকবেন যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন من سأل الجنة ثلاث مرات قالت الجنة اللهم أدخل الجنة যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনবার জান্নাত চাইবে সেই ব্যক্তির তিনবার চাওয়া দেখেই জান্নাত আল্লাহ রাবুল আলমিনের কাছে আবেদন করবে যে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান অনুরূপভাবে ওমানিস্তার যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইবে আল্লাহ রাবুল আলমিনের কাছে জাহান্নামও আবেদন করবে যে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে আশ্রয় দান করুন জাহান্নাম থেকে মুক্তি দান করুন তাকে প্রিয় বন্ধুরা তাই দোয়া এর যে সমস্ত অন্যতম আদব রয়েছে সে বিষয়গুলির একটির মধ্যে হলো আদা যে দোয়া করবে সে সর্বপ্রথম নিজের অপরাধগুলি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে তুলে ধরবে এবং নিজের জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে আগে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে আগে প্রার্থনা করবে এরপর সে অন্যের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাইবে যেমন এই প্রসঙ্গে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি নিজেই কোরআনুল করিমে অনেকভাবে তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا হে আমাদের রব আমাদেরকে আগে ক্ষমা করুন রব্বানা ফিরলানা ওলি ইহওয়ানিনা সাবাকুন বিল ইমান এবং ওই ভাইদেরকেও ক্ষমা করুন যারা ইমানের সাথে বিদায় নিয়ে চলে গেছেন তাই আমরা এ আয়াত থেকে অন্যভাবে একাধিক আয়াত আল্লাহ রবুল্লা আলমিন আরেক আয়াতে বলছেন রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা ফিরলি হে আমাদের রব আমাকে ক্ষমা করুন এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন তাই দোয়া এর একটি আদব হল সর্বপ্রথম নিজের জন্যই সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবে এরপর অন্যের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবে প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে দোয়া এর যে সমস্ত আদব সে আদবগুলির মধ্যে আরেকটি হলো উপযুক্ত সময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা অর্থাৎ কতগুলি গুরুত্বপূর্ণ সময় রয়েছে সেই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা যে সময়েরগুলির মধ্যে দোয়া করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এ দোয়া কখনো ফিরিয়ে দেন না সেটি কবুল করে থাকেন সেই সময়গুলি বুঝে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা আসুন আমরা এ পর্যায়ে কিছু সেই সময়গুলি কোরআন ও হাদিসের আলোকে যা আমরা যা প্রমাণিত রয়েছে সেই কিছু সময় এখানে আমরা উল্লেখ করব সর্বপ্রথম যে সমস্ত সময় উল্লেখযোগ্য বা দোয়া কবুলের অন্যতম সময় সেই সময়গুলির মধ্যে আমরা বলতে পারি প্রথম সময় হল ফিজাউফিল অর্থাৎ গভীর রাত্রিতে বিশেষ করে সেটা ফজর সলাতের সময় হওয়ার পূর্বে যে সময়টি রয়েছে সেই রাত্রির শেষ অংশ সেই সময়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেমন সাহি বুখারি মুসলিমের হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইন্নআল্লাহ চবারাকুয়া আলা তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ রাবুল আলমিন প্রতিটি রাত্রিতে এটি শুধু ওই নেসপে সাহবান সবে বরাত বা লাইলাতুল কাদার এ রাত্রিতে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ রাসুল সাল্লাম বলছেন বছরে যদি তিনশত পঁয়ষট্টি রাত হয়ে থাকে তাহলে তিনশত পঁয়ষট্টি রাত্রিতেই আল্লাহ রাবুল আলমিন শেষ সময়ে অর্থাৎ ফজরের পূর্ব সময়ে যেটি ফজর সময় হওয়ার পূর্বের যে সময় রাত্রির শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে সেই সময়ে আল্লাহ রাবুল আলমিন সর্বনিম্ন আসমানে অবতরণ করেন এবং অবতরণ করে তিনি ঘোষণা দিতে থাকেন কে আছো আমার আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। প্রিয় বন্ধুরা আমার তাই আসুন দোয়া কবুলের যেগুলি অন্যতম সময় সেই অন্যতম সময়ের মধ্যেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়টি যেটি ফজরের সময় হওয়ার পূর্বেই রাত্রির শেষ তৃতীয়াংশ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এমনইভাবে দোয়া কবুলের আরও যেগুলি সময় রয়েছে সেই সময়গুলি হলো একটি সময় আর দোয়া বাইনাল আদান ইউল ইকামা আজান এবং একামতের অর্থাৎ দৈনিক পাঁচ অক্ত সালাতের আজান হওয়ার পরে একামত হওয়ার পূর্বে যে সময়টি রয়েছে এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যেও আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করে থাকেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এ প্রসঙ্গে বলেন যেমন সহি হাদিসে এসেছে তিনি বলেন আদুরাদ্দু বাইনাল আদানি ওয়াল একামাতি আদান এবং একামতের মাঝে যে দোয়া রয়েছে সেই দোয়া আল্লাহ রাবুল আলমিন কখনো ফিরিয়ে দেন না ফাদ অতএব তোমরা সেই সময় দোয়া করো এই সময়টি একটি দোয়া কবুলের জন্য অন্যতম সময় ঠিক অনুরূপভাবে যে সমস্ত সময়গুলি আরও দোয়া কবুলের সময় রয়েছে সেগুলোর মধ্যে একটি সময় হলো আর দোয়া ইন্দার নিদা ওয়াইন্দাল বা বাসি অর্থাৎ আজান এর সময় দোয়া এবং আরও বিপদ মুসিবত বা আরও যুদ্ধ বিগ্রহ এর সময়ও সেই দোয়া বিশেষ করে আজান এর সময় দোয়া রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এক্ষেত্রে এক হাদিসে এসেছে তিনি বলছেন যে দুটি সময়ের দোয়া এই দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দিয়ে থাকেন সেই দুটি সময়ের মধ্যে একটি সময় হলো যখন আজান হয় সেই আজানের সময় দোয়া করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সেই সময়টি আমাদের গুরুত্ব দিয়ে সেই সময়টি খেয়াল করে আমাদের আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে দোয়া করার সুযোগ নেওয়া দরকার প্রিয় বন্ধুরা আমার ঠিক হবে দোয়া এর আরো যেগুলি গুরুত্বপূর্ণ সময় রয়েছে সেই সময়গুলি হচ্ছে আসা আল্লাতি ফিয়াউমিল জুমা জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়টিতে কোনো মুসলিম যদি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে দোয়া করে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তার দোয়া কখনো আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরিয়ে দেন না তাই এই জুমার দিনে সেই সময়টি কখন সময় এই সময় নিয়ে যদিও বিভিন্ন আসার বা বিভিন্ন দলিল প্রমাণের আলোকে একাধিক মতামত রয়েছে কিন্তু আমরা বলবো যে তাই জুমার দিনে আমরা লক্ষ্য করব এই নিয়ত রাখবো যে জুমার দিনে এমন একটি গুরুত্বপূর্ণ সময় সেই সময়ে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে দোয়া করলে দোয়া কখনো আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরিয়ে দেন না এই নিয়তে আমরা সেই সময়টিকে মনে করতে পারি আসর থেকে মাগরীব এই সময়ের মধ্যেও হতে পারে অথবা দুই খুদ্া এর মাঝের সময়ও হতে পারে অথবা জুমার সময়ও হতে পারে এরকম মনে করেই যদি আমরা সেই দিনটিতে দোয়া করতে থাকি ইনশা আল্লাহ হয়তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই সুযোগ দান করবেন আমরা এর মাধ্যমে সেই সুযোগ লাভ করতে পারি প্রিয় বন্ধুরা এমনইভাবে দোয়া কবুলের যেগুলি অন্যতম সময় সেই সময়গুলির মধ্যে একটি সময় হলো দোয়া ওয়াউমি আরাফা আরাফার দিবসের দোয়া বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন আরাফার দিবসের সময় বা আরাফার দিবসে বা আরাফার দিনের মধ্যে যে দোয়া করা হয় এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আর সেই আরাফার দিনে দোয়ার সাথে যেই বাণীটি সবচেয়ে বেশি বেশি পাঠ করা উচিত এটা বিশেষ করে যারা হজে গিয়ে থাকেন তাদের জন্য হলো এই সময়টি প্রযোজ্য অর্থাৎ সেই সময় নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন খাইরুদ্দোয়া এই দোয়া আরাফা সর্ব উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া আর সেই দিনে আমি এবং আমার পূর্ববর্তী নবী রাসুলগণ যে বাণীটি সবচেয়ে বেশি পাঠ করতেন সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহুল্লা শরিক আলাহু কাদির ঠিক এমনইভাবে দোয়া এর যেগুলি আরও সময় রয়েছে উল্লেখযোগ্য সেই সময়গুলির মধ্যে নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে দোয়া ইন দ্য সিয়াহিদ্দিকাতি আমাদের বিশেষ করে যে আমরা পশু পাখি যেগুলি পালন করে থাকি সেগুলির মধ্যে একটি পাখি জাতীয় প্রাণী সেটি হচ্ছে মোরগ এ মোরগ যখন ডাক দেয় সেই মোরগ ডাকের সময়ও যে একটি গুরুত্বপূর্ণ সময় সেই সময়টিও হলো একটি দোয়া কবুলের সময় যেমন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলেন যে ইজা সামিয়াতুম সিয়া হাদ্দি কাতি ফাস আল্লাহ মিন ফদলিহি ফা ইন্নাহা রাত মালাকা তোমরা যখন মোরগের ডাক শুনবে তখন তোমরা সেই মোরগের ডাকের সময় আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তার অনুগ্রহ তার রহমত তার ফজল কামনা করো কারণ সেই মোরগ এমনি ডাক দেয় না বরং সে যখন তাকে দেখে দেখেই সে আল্লাহর কাছে আল্লাহর প্রার্থনা বা আল্লাহর প্রশংসা করে তাই এই সময়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ সময় সেই সময় আমরা আল্লাহ রবুল্লা আলমীর কাছে প্রার্থনা বা আল্লাহ রবুল্লা আলমীর অনুগ্রহ আল্লাহ রবুল্লা আলমীর দয়া মায়া ইত্যাদি কামনা করতে পারি প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে দোয়া কবলের যে আরও যেগুলি উল্লেখযোগ্য সময় রয়েছে কতগুলি রয়েছে মৌসুমি সময় সেই মৌসুমি সময়ের মধ্যে একটি অন্যতম সময় সেটি হচ্ছে লাইলাতুল কাদার অর্থাৎ লাইলাতুল কাদারের রাত্রি এ রাতটি একটি গুরুত্বপূর্ণ রাত আমরা জানি লাইলাতুল কাদার যতগুলি রাত রয়েছে বৎসরের মধ্যে সব রাতের মধ্যে যে রাতটি সবচেয়ে বেশি মর্যাদাশীল যে রাতটি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে রাতটি সবচেয়ে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য অন্যতম একটি সুবর্ণ সুযোগ সেটি হচ্ছে লাইলাতুল কাদার এর রাত্রি এ প্রসঙ্গে সে লাইলাতুল কাদারের রাত্রিতে বিভিন্ন রকমের দোয়া হতে পারে তবে লাইলাতুল কাদারের রাত্রিতে উল্লেখযোগ্য যেটি দোয়া আয়সা রদে আল্লাহ আনহা রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম যদি আমরা লাইলাতুল কাদের পেয়ে যাই তাহলে সেই লাইলাতুল কাদের রাত্রিতে আমরা আল্লাহ রব্লা আলমের কাছে কী দোয়া করব রাসুল সাল্লাহ আলি সাল্লাম তখন শিক্ষা দিলেন বলো আল্লাহ ইন্নাকা আফুহুন তো হেব্বুল আফুয়া ফা আফু আননি এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিয়েছেন এর অর্থ এই নয় যে লাইলাতুল কাদের জন্য শুধু এই দোয়াটি সীমাবদ্ধ তা নয় বরং এছাড়া এই দোয়া বেশি বেশি পাঠ করবে এছাড়া তার নিজের যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আল্লাহ রব রব্বুল আলমের কাছে দোয়া করবে ঠিক অনুরূপভাবে দোয়া কবুলের যেগুলি আরও সময় সেই সময়গুলির মধ্যে একটি হলো আর দোয়া আইন দ্য নজুল মাতার যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ রাবুল আলমিন রহমতের বৃষ্টি বর্ষণ করেন সেই রহমতের বৃষ্টি বর্ষণের সময় আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা এটি একটি দোয়া কবুলের অন্যতম সময় প্রিয় বন্ধুরা আমার আসুন এই দোয়া কবুলের জন্য উল্লেখযোগ্য যেগুলি সময় রয়েছে কোরআন ও সহি হাদিসের আলোকে তার কিছু আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় শুনলাম সংক্ষিপ্ত আলোচনা আমরা অবগত হলাম আসুন আমরা সেই সময়গুলিকে গুরুত্ব দিয়ে আমরা যেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিজের মন গড়া খেয়াল খুশি মতো নিয়ম অনুযায়ী নয় বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর পদ্ধতির আলোকেই নিয়মের আলোকেই সুন্নতের আলোকেই আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন এই গুরুত্বপূর্ণ দোয়া দোয়া এই বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলমীর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করেই এটি সম্পাদন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে বিন doctor Hafez A B M Shahidullah Khan Abdur Razzak doctor Abu Bakar Mohammad Jahangir আলমের উপস্থাপনায় দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়